وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক বছর একবার আমাদেরকে এই মাহে রমজানের নিয়ামত দান করে থাকেন এবং এটা এত বড় নিয়ামত যে হাদিসের মধ্যে আসছে আমি আগেও বলেছি যে এক একটা রোজা এত দামি মূল্যবান ইচ্ছা করে যদি একটা রোজা কেউ ছেড়ে দেয় আল্লাহ না করুক পরবর্তীতে অবশিষ্ট জেন্দেগি যদি সে নফল রোজা রাখে ওই একটা রোজার কাফারা করার জন্য ক্ষতিপূরণের জন্য তো হাদিসের মধ্যে আছে লামিয়াকুজিহির দাহার যুগ যুগ ধরে যদি সে রোজা রাখে রাখতে থাকে তো তার দ্বারা রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ সম্ভবপর হবে না যুগ যুগ ধরে রোজা রেখে রমজানের একটা ফরজ রোজার সমান সব হাসিল করা সম্ভবপর না রমজানের গুরুত্ব অনুধাবন করার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটা কথাই যথেষ্ট যদি আমরা একটু গবেষণা করি চিন্তা ভাবনা করি কি বলা হয়েছে বুঝে আসবে আর যদি হালকাভাবে শুনলাম এটাকে অনুধাবন করার চেষ্টা করলাম না তাহলে বুঝে আসবে না এই জন্য কোরআন একাডেমির বিভিন্ন জায়গায় বলা হয়েছে অলিয়া দাব্বারু অলিয়া তাফাক্কারু এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এর অর্থ হল আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো নিয়ে তোমরা ফিকির করো চিন্তা গবেষণা করো কি বলা হয়েছে কি বলা হলো গবেষণা করে তাহলে দিলের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হবে এত গুরুত্ব যে কেউ পনেরো বছর বয়সে বালেক হয়ে গেল রোজা ফরজ হয়ে গেল এখন সে একদিন একটা রোজা ছেড়ে দিল হয়তো আরো সে ষাট বছর বাঁচবে এই ষাট বছর লাগাতার নফল রোজা রাখে সে এক রোজার যে সব সে মাহরুম হয়ে গেল ওই ঘাটতি পূরণ করতে পারবে না কোন সুরত নেই তাহলে পারত পক্ষে কি পরিমাণ চেষ্টা করতে হবে এই রমজানের রোজাকে সংরক্ষণ করার জন্য সংরক্ষণ দুই রকম করতে বলা হয়েছে একটা জাহেরি সংরক্ষণ একটা বাতিনি সংরক্ষণ জাহেরি সংরক্ষণ কি সবে সাদেক থেকে নিয়ে সূর্য পুরোপুরি অস্ত যাওয়া এই টাইমের মধ্যে খানা পিনা বিবি এই তিনটা জিনিসের ব্যবহার নিষিদ্ধ এগুলো মূলত হালাল রমজানের দিনে নিষিদ্ধ রমজানের রাত্রে না দিনে নিষিদ্ধ আর যেগুলো হারাম এগুলো দিনে রাতে সবসময় নিষিদ্ধ যেগুলো মূলত হারাম মূলত নিষিদ্ধ হল রোজা রেখেও হারাম রাত্রেও হারাম আর এই তিনটা জিনিস মূলত হালাল কিন্তু রমজানের দিনে নিষিদ্ধ আল্লাহ তালা আমাদেরকে ট্রেনিং করাইতেছেন তোমরা আমার খাতিরে রোজা রেখে হালাল ছেড়ে দিলা হালাল বস্তু আমি সাময়িক দিনের বেলা মানা করেছি তোমরা এটাকে বর্জন করলে তা আমার খাতেরে যেগুলো আবাদুল আবাদ হারাম সর্বদা হারাম স্থায়ী হারাম সেগুলো বর্জন করো ওইগুলো বর্জনে শক্তি অর্জন করার জন্য শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ তালা উপায় উপকরণ বানাইছেন বাহানা বানিয়েছেন হালাল বস্তুকে নিষেধ করে আমার কথায় হালালটা ছেড়ে দিলাম তো আমার কথায় আমার বন্ধু হওয়ার জন্য আমার অলি হওয়ার জন্য হারামটাও ছাড়ো সারা জীবনের জন্য হিম্মত না হলে রমজানের জন্য হিম্মত কর এটা হল রোজার রূপ রোজার বাতিনি সংরক্ষণ তো দুই রকম সংরক্ষণের কথা বলা হয়েছে রোজাকে দুই রকম সংরক্ষণের কথা বলা হয়েছে জাহেরি বাতিনি জাহিরি সংরক্ষণ সবাই তাদের থেকে বেলা ডুবা পর্যন্ত খানা পিনা বিবি এর থেকে বিরত থাকতে হবে আর বাতিনি সংরক্ষণ গুণা করা যাবে না চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা দিল ও দেমাগের গুণা মানুষ যে গুনার চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এটা হল দিল ও দিমাগের গুণা গুনার থেকে পরেজ করা এটা হল বাতিলি সংরক্ষণ খানা পিনা বন্ধ রাখা জাহেরি সংরক্ষণ দুই রকম সংরক্ষণের কথা বলা হয়েছে তো জাহেরি সংরক্ষণ তো মোটামুটি মানুষরা করতেছে এটা সাধারণত মুসলমানরা করে কিছু কিছু জায়গায় ভুল হয় আবার যেমন উদাহরণস্বরূপ অনেকে ক্যালেন্ডার ছাপে লিখে দেয় সাহারির শেষ সময় লিখে দিল যে সাহারির শেষ সময় কথার কথা লিখে দিল চারটা প্রায় চারটা এই লিখে যায় তো যারা রোজা রাখনেওয়ালা ওরা ওই চারটা পর্যন্ত ঘড়ি দেখে আর খায় তো ঘড়ি সব মানুষের কারেক্ট থাকে না কারো একটু ফাস্ট থাকে কারো একটু সোলো থাকে কিন্তু ষোলো আল্লাহরও খবর নেই আমারটা দুই মিনিট ষোলো খবর নেই তো সে তার ওই ঘড়ি দেখে দেয় আর ক্যালেন্ডার দেখে দেখে চারটা পর্যন্ত খেতে পরে বাস্তবে দেখা গেল যে এই লোকটা সাহারির টাইম শেষ হওয়ার পরে দুই মিনিট পর্যন্ত খাওয়া দাওয়া করছে অর্থাৎ সভ্যে সাথে ঘর পরেও সে দুই মিনিট খাওয়া দাওয়া করছে তো এই লোকটার রোজার জাহেরি সংরক্ষণ হয় নাই সে মনে করতেছে লোকেরা মনে করতেছে তার রোজা হয়ে গেছে কিন্তু আসলে হয় নাই যারা ক্যালেন্ডার তৈরি করছে তাদের ভুল কেন সারের শেষ টাইম লিখল তাদের উচিত ছিল সতর্কতামূলক এর পাঁচ মিনিট আগে টাইমটা লিখে দেওয়া মূল সবাই সাদেক থেকে পাঁচ মিনিট আগে লিখবে সাহারি ও তাহাজ শেষ করবে পাঁচ মিনিট আগে যাতে করে যে কারো ঘড়ি ষোলো থাকে এই ষোলো ঘড়িওয়ালা এই ক্যালেন্ডার দেখে খায় তাহলে সতর্কতা যে পাঁচ মিনিট তার দুই মিনিট সে খাইল তারপরও তিন মিনিট তার হাতে কি আছে সতর্কতা টাইম আছে রোজা নষ্ট হওয়ার মতো কিছু হয় নাই কিন্তু যখন আপনি বর্ডার লাইন লিখে দিবেন ক্যালেন্ডারে বর্ডার লাইন একদম যার পরে এক মিনিটের হাতে হাতে নেই এদিক দিয়ে অনেক মানুষকে ঘড়ি চলো হেও বর্ডার লাইন পর্যন্ত খাবে খেয়ে পরে দেখা যাইবে যে বর্ডার পার হয়ে গেছে দুই মিনিট সে খাইছে সবে দিকের পরে তার রোজা নষ্ট হয়ে গেল এই করে কি হলো একদিন দিয়ে কলনটা ক্যালেন্ডারওয়ালা করছে এক ভুল আর ঘড়িওয়ালা করছে আর এক ভুল দুই ভুল করে সারাদিন কষ্ট করল রোজা হল না জাহেরি সংরক্ষণ হল না সে সোপের সাথে ঘর পরও খাইছে এর জন্য পাঁচ মিনিট আগে টাইম রাখতে হবে মূল সোপের সাথে থেকে পাঁচ মিনিট আগে অপরদিকে মূল সবে সাদেক থেকে পাঁচ মিনিট পরে ফজরের আজানের টাইম রাখতে হবে পরে কেন কিতাবের মধ্যে লিখছে ফতোয়ার কিতাবগুলোতে লিখছে আজানের একটা বাক্য যদি সবে সাদেকের আগে হয়ে যায় আজান গলত হয়ে যাবে আজান ভুল ওটা ফজরের আজান হবে না আর এখন অনেক ক্যালেন্ডারে করে কি ওই সবে সাথে কয়টা হবে এটা লিখে দেয় আর মহাজান সাহেবেরা ওই সময় আজান শুরু করে দেয় অথচ কোনো মহাজান সাহেবের ঘড়ি বা মসজিদের ঘড়ি এক মিনিট দুই মিনিট স্বাস্থ্য থাকতে পারে প্রত্যেকদিন তো লোকেরা মেলায় না সে ক্যালেন্ডার দেখে শুভেচ্ছা থেকে শুরুতে আজান শুরু করে দিল কিন্তু বাস্তবে দেখা গেল ওই আজানটা দুই মিনিট আগে শুরু হয়েছে ঘড়ি অ্যাকুরেট না হওয়ার কারণে চূড়ান্ত ঠিক না হওয়ার কারণে সে ক্যালেন্ডারও দেখছে ঘড়িও দেখছে কিন্তু বাস্তবে এই আজানটা দুই মিনিট আগে হয়েছে হয়তো একটা ক্ষতি হলো ওই আজানটা বাতিল ওই দিন ওই মসজিদে আজান ছাড়া জামাত হয়েছে তো তাদের জামাতে কষ্ট করে যারা আসলো এদের স্বভাব কমে গেল এই একটা ক্ষতি দুই নম্বর ক্ষতি এই এই আজানের ধ্বনি শোনার সাথে সাথে অনেক মা বোনরা কি অনেক পুরুষরাও যারা মসজিদে আসতে অভ্যস্ত না ওরা নামাজ শুরু করে দেয় ফজরের সুন্নত আজান হয়ে গেছে তক্ত হয়ে গেছে নামাজ শুরু করে দেয় অথচ এই আজান হতেছে অক্তের আগে পেশা নামাজ পড়লে তো তার নামাজ হবে না সে ঘরে যারা নামাজ পড়ল এই আদান শুনে এদের নামাজ হল না তো এদিক দিয়ে আদানও নষ্ট হল এদিক দিয়ে নামাজও নষ্ট হল দুটা করতে হলো এই জন্য ক্যালেন্ডার যারা ছাপে তাদের দায়িত্ব ছিল যে সবে সাথে যে টাইমটা কারেক্ট ওই টাইমটা না লিখে সতর্কতামূলক এর পাঁচ মিনিট পরে আজান দিতে বলবে মূল সমস্যা সাদেক থেকে পাঁচ মিনিট আগে সাহারি শেষ সেহরি না কিন্তু সেহরি মানে হলো জাদু জাদু তো কোনো খাওয়ার বস্তু না মূল সমস্যা সাদেকে যে টাইম অর্থাৎ সূর্য উঠা থেকে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম হয় প্রায় ছয় এক ঘন্টা আগে তবে তাদের ভয় সূর্য তখন উদয়স্থল থেকে আঠারো ডিগ্রি নিচে থাকে আঠারো ডিগ্রি নিচে থাকে তখন যে আলোটা ছড়াই পড়ে তা সাদা আলো এটার নাম সোলে সাদেক যে আলোটা উত্তর দক্ষিণে চওড়া থাকে সাদা আলো এটার নাম সোবে সাদেক এর পনেরো মিনিট আগে আর একটা আলো আছে এটা এরকম তাল গাছের মতো খাওয়া ওটাকে বলা হয় সবে কাজেব ওটা কিন্তু ওই ওই সময় আজান দেওয়া যায় নেই ওটা হলো সবের সাথে যে আসতেছে তার একটা সিগনাল তার একটা সিগনাল যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ পনেরো মিনিট পরে সবে সাদেক হয়ে যাবে ওটা সিগনাল দিচ্ছে খাওয়াটা কিন্তু খাওয়াটার পরও খাওয়া দাওয়া করা যাবে আর যখন আলোটা উত্তর দক্ষিণে ছড়ানো থাকবে তখন আর খাওয়া দাওয়া নিষেধ তো বলতেছিলাম যে যখন ওই উত্তর দক্ষিণে আলোটা ছড়ায় পড়লো এটাকে বলা হয় সবে সাদেক শুভে সাদেক সত্য প্রভাব আর খারাপ যেটা কেন শোভে কাজেব মিথ্যা প্রভাব কাজেব মানে মিথ্যা তো কারেক্ট শোভে সাদেক যেটা এর পাঁচ মিনিট আগে সাহায্য এবং সাহারি খাওয়া বন্ধ করে দিতে হবে আর মূল শোভে সাদেক থেকে পাঁচ মিনিট পরে আজান শুরু করতে হবে তাহলে সাহারি বন্ধ আজান শুরু এর ভিতরে দশ মিনিটের গ্যাপ থাকবে সাহারি বন্ধ সাহারির শেষ টাইম না কিন্তু সাহারি খাওয়া বন্ধ আর ফজরের আজান সাহারি খাওয়ার ব্যাপারেও সতর্কতা করা হয়েছে পাঁচ মিনিটের আজানের ব্যাপারেও সতর্কতা করা হয়েছে পাঁচ মিনিটের দশ মিনিটের গ্যাপ আছে এই গাপটা রাখতে হবে মসজিদে আসার জন্য নামাজের প্রস্তুতির জন্য তো এটা আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে রোজার জাহেরি হেফাজত সাধারণত আমরা করি কিন্তু দুই একটা ঘটনা আছে সূক্ষ্ম যেদিকে খেয়াল না করার দরুন রোজার জাহেরি হেফাজত হয় না আমরা মনে করতেছি রোজা হয়ে গেছে বাস্তবে তোমার সাথে ঘর পর দুই মিনিট খাইছে তার রোজা হয় নাই এক চিন্তাবিদ ছিল তার দলও বানায় গেছে সে সে একটা ফতোয়া দিছে গলত ফতোয়া সবের সাথে পরও নাউজুবিল্লাহ লিখছে তার মন গড়া তফসিরে দু এক মিনিট খাওয়া যায় তারা আলেমও না মুক্তিও না একাই পণ্ডিত হয়ে গেছে তো সে লিখছে সমাজের পরে দু এক মিনিট খাওয়া যায় কিন্তু তার যারা ফলোয়ার আছে তার ফলোয়ারদের সাথে আমার এক রমজান কাটানো তৌফিক হয়েছিল আমার পক্ষের লক্ষ্য ছিল ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে আমি তখন লালবাগের শিক্ষক তো এক মাসের এক মাস আমি তার ফলোয়ারদেরকে দেখছি যে আমরা ওই যে ডাইনিং একটা ইয়ে আছে রুম আছে আমরা শাড়ি খেয়ে ওর মাঠে আছি টিচার্স ট্রেনিং কলেজের মাঠে আছি আমরা তো সতর্কতার সাথে খাইছি খাই চলে আসছি আমরা মাঠে আসছি এখনো হলে পৌঁছি নাই সাধারণত এই টাইমটা আদান করত আর ওই চিন্তাবিদের ফলোয়াররা মাঠে দেখা হতো ওনার তখন খাওয়ার জন্য দেখতেন আমরা খাওয়ার জন্য মাঠে আসছি আর ওনারা ওইখানে পড়ছেন আর দিক থেকে ওনারা খাইতে দেখতেছেন তাদের নেতা লিখতে এক দুই মিনিট খাওয়া যায় এক মাস দেখলাম আমি এটা পুরা সাহারিটা আজানে পরে গেছে পুরা রমজানের সাহারি আজানে পরে গেছে এটা একদিন দুই ঘটনা ওখানে আমরা একটা ট্রেনিং ছিলাম মদিনা ভার্সিটি থেকে আঠারো জন আলেম আসছিল ওদের সাথে একটা মত বিনিময় পাঁচচল্লিশ দিন অথচ তারা আলেম এই লোকগুলো আলেম কিন্তু একটা গলত লোকের অনুসারী হওয়ার কারণে তারা পুরা রোজাগুলো পণ্ড করে দিল পণ্ড করে আমার নিজের দেখা ঘটনা বলছি এই জন্য দুনিয়াতে দুনুস্থানে শ্রেণীর আলেম থাকবে হকানে আলেম থাকবে এরকম আলেমও থাকবে কিন্তু আপনাকে আপনি দুনিয়ার জিনিস যেমন পরীক্ষা নিরীক্ষা করে আসলটা বের করতেছেন নকলের ভিড়ের মধ্যেও আসলটাকে বের করতেছে তো আল্লাহর দিনের ব্যাপারে আপনাকে হাক্কানি আর যে দুনিয়াদার পার্থক্য করতে হবে কে আল্লাহর অস্তে ফতোয়া দিচ্ছে আর কে নিজের মতলবে ফতোয়া দিচ্ছে এটা আপনাকে পার্থক্য করতে হবে আমি বললাম টেলিভিশন হারাম আর এক লোক টেলিভিশনে চাকরি করে সেও কোনো মার সাথে পড়ছে সে বললো যায় তারপরে এতটুকু বুঝতে হবে যে এই লোকটা তো চাকরি করে সে তো জাহেজ বলবেই যেসব আলেমরা চাকরি করে না যাদের নামে কোনো গলত ফতোয়া টাকা খাই ফতোয়া দেওয়ার কোনো অভিযোগ নেই সারা জীবনে তারা কি বলছে আপনাকে দেখতে হবে হকানি ওলামা একরাম বললো যে ইসলামী ব্যাংক না আর যে ওখান থেকে টাকা খায় মাসে পঞ্চাশ হাজার সে বলল এটা হয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক ওটা আপনার মতলবের ফতো হলো আমরা মতলব অনুযায়ী তাহলে এটাই মানলেন আর যারা নিরপেক্ষ তাদেরটা মানলেন না আল্লাহ কাছে কি কৈফিয়ার দেওয়া যাবে আল্লাহ যে এতটুক বিবেক পাওয়া ছিল না ও বেড়াদাম টাকা খেতেছে তো ওটা পক্ষে বলতে হবে টাকা আলাল হবে কেন ঢাকার যত দাওরা হাদিস মাদ্রাসা আছে সমস্ত মালসার মুক্তিরা মিলে ফতোয়া দিচ্ছে যে দেশপ্রেমী দুই হাজার এটা হারাম জুয়া এখানে কারবার হারাম হওয়ার দশটা কারণ আছে দশটা কারণ আছে ফতোয়া দিন তাদের প্রত্যেকের নাম মাদ্রাসার নাম লেখা তখন এই ডেস্টেউল্লা কি করছে আলেম খুঁজছে যে কোন আলেম কিনা যায় তো সারা বাংলাদেশ থেকে এ পর্যন্ত দুটা আলেম তারা কি একটা মনে মালিবাগ একটা সিলেট এই দুটা আলেমকে তারা কিনছে বকরি যেমন কেনেন আপনারা আলেম কিনছে এগুলো কিন্তু মুক্তি না আবার কিনে এদের এদেরকে দেওয়া লেখাইছে তো দেশটানে দুই হাজার হালাল পনেরো বিশটা মুক্তি তো করলো হারাম আর দুটা আলেম কিন্তু মুক্তি না ফেরা ওর পক্ষে লিখল দলিল তো দিতে পারে না কিছু কত যুক্তি দিতে আরে যুক্তি দিয়ে কি শরিয়াত খণ্ডানো যায় শরিয়াতের দলিল কি আপনার যুক্তি দিয়ে বাতিল হয়ে যাবে নিঃসক এরকম আলেম থাকবে হার জমা নেই সেই আলেমদেরকে মানুষের ব্যবহার করে কোরআনে ঘটনা বালাম বাউলের ঘটনা কিছু লোক তাকে ব্যবহার করছিল মুসা আলাহিসাল্লামের বিরুদ্ধে আল্লাহ তার জিব্বা এক হাত বের করে দিচ্ছিল দশ পরায় ঘটনা তো ওই জামানায় একটা লোকরা কিনছে নবীর বিরুদ্ধে তো কেমন তার খাতখানি ওলামায় বিরুদ্ধে কিন্তু আলমকে দাঁড় করানো হবে এখন আপনাকে বুঝতে হবে যে যারা নিরপেক্ষ তারা কি বলতেছে আর যে ওটা সদস্য সে কি বলতেছে সেটা হালাল বলবেই সেটা আগে হারামের সদস্য হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা জায়গায় আপনাকে হকানিও থাকবে দুনিয়াদারও থাকবে মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বাংলাতে একটা কিতাব লিখতেন অসৎ আলেম ও পীর পড়ার দরকার এই মর্মে আল্লাহ রসুল উম্মদকে সতর্ক করে গেছেন অসৎ আলেম ও পীর কাকে বলে একটা আলামত ওখানে আসতে হাদিসের মধ্যে ওলামারা যতক্ষণ সরকারের তরফদারি না করবে ততক্ষণ দিনের আমানতদার থাকবে সরকারের তরফদারি না করবে পক্ষপাতিত্ব না করে যখন কোন আলেমকে দেখবা বিভিন্ন সরকারের জালেম সরকারদের পক্ষে কথা বলতে তো তার কাছে আর আমানত নেই দিনের আমানত আল্লাহ তার থেকে নিয়ে গেছে হাদিস শব্দ আল ওলামা ওমানা উদ্দিন আলেমদেরকে তখন আমানতদার মনে করো দিনের মা আলম ইউখালিতুল উমারা যখন উমারাদের সাথে হ্যাঁ সরকারি আমলা সরকারি মন্ত্রী মিনিস্টার হ্যাঁ এদের সাথে মাখামাখি না করে এদের দরবারে যাতায়াত না করে তখন এদেরকে আমানতদার মনে করে এদের কাছে যখন কাউকে যাতায়াত করতে দেখবা আল্লাহ রসুল পরিষ্কার বলে দিচ্ছেন ফাহুম লুসুসুদ্দিন ওই আলেমকে দিনের ডাকাত মনে করো দিন ডাকাতি করতে দিন দিন ইসলাম ডাকাতি করে সে পয়সা রোজগার করতেছে ফহম লুসুসুদ্দিন এত ক্লিয়ার বলে দিচ্ছেন নবী করিম সাল্লাহ এই জন্য অনেকে বলে ফেলে হুজুর আপনি তো দুই রকম বলেন আমরা কোনটা মানব ঠিকই হকানের ওলামায় শুধু রকম বলবো কোনদিন এটা হবে না দুজন আপনারা এক হয়ে বলেন এক হয়ে একটা বলেন না কোনোদিন হবে না হকানিওয়ালা ওলামা সুর সাথে মিলবে না আর ওলামায় সুজে সে কি করবে না সে হকানির সাথে মিলবে না কারণ যত ওলামায় সু আছে এদেরকে সমস্ত ইহুদি কাফেদের পক্ষ থেকে মাসিক বেতন দেওয়া হয় ওই কথাগুলো বলার জন্য যদি সে তৌবা করে হকানির সাথে মেলে তো ওর তো ভাতা বন্ধ হয়ে যাবে কোন ওলামায় সো যদি হাক্কানি ওলামায় কেনার দলে আছে ও রিজিক বন্ধ হয়ে যাবে যত বাতিল পীর আপনি দেখতেছেন বাংলাদেশে প্রত্যেকটা বাতিলের ফাইল এনজিওর অফিস আছে বড় বড় যে এনজিও গুলো এদের অফিসে এদের ফাইল আছে সেখান থেকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তোমরা খুব পত্রিকা বের করো খুব অল লেখো এই করো সে করো বিভ্রান্ত ছড়াও টাকা যত লাগে আমরা দিব এগুলো ইহুদরা জানে আমরা যে পরিমাণ কোরআন হাদিস রিসার্চ করি এর থেকে অনেক গুণ বেশি করে ইহুদিরা করে আমাদের কোন দিক দিয়ে ধোকা দেওয়া যাবে ওই লাইনগুলো বের করে ওই লাইনগুলো বের করে ওই লাইনে তারা কাজ করে মুসলমানদেরকে হাদিসে বলে গেছে আমার উম্মত এই এই গোনা করে ধ্বংস হবে এগুলো হাদিসে বলা আছে তখন ইহুদুরা চেষ্টা করে যে এই গুণাগুলো করার জন্য কি কি ব্যবস্থা করতে হবে মুসলমানদেরকে দিয়ে এই এই গুণাগুলো করানোর জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে এই গুণাগুলো যখনই করানো যাবে তখনই তাদের নবী বলে গেছে যারা ধ্বংস হয়ে যাবে কারণ আমাদের যুদ্ধ করে ধ্বংস হওয়া করা লাগবে না তোরা নিজেরাই আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে ওরা প্রত্যেক দেশে বিরাট বিরাট এই ইসলামিক ল বিভাগ খুলছে সেখানে সমানে ইহুদরা খ্রিস্টানরা এই বুখারি মুসলিম নিয়ে ঘাটাঘাটি করতেছে ফতোয় স্বামী ফতোয় আলমগিরি নিয়ে খুব ঘাটাঘাটি করতেছে এবং সেখানের এক একটা লিখার কি তুখা এবং সেখানে হায়ার লেভেলের যারা নাকি শিক্ষাবিদ এগুলো সাধারণত ইহুদি মহিলা ইহুদি এরা সবচেয়ে বেশি বুঝে এদের কাছ থেকে পড়ে আসলে যে কোনো গভর্নমেন্ট তাকে ইসলামী পণ্ডিত বলবে কিন্তু ওই পণ্ডিতের উস্তাদ হল ইহুদি মহিলা যে কোনো মুসলিম কান্ট্রি তাকে ইসলামী পণ্ডিত বলবে কিন্তু আল্লাহ রসুল তাকে ইসলামী পণ্ডিত বলবে না আল্লাহ রসুল বলতে চায় কারোর এলেম দ্বারা যদি তোমরা ফায়দা হাসিল করতে চাও তো দেখো ওই লোকটা সনদ আমি মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত আছে কিনা এবং সেই সনদে সব আল্লাহওয়ালা ব্যক্তি থাকতে হবে সনদে কারা থাকতে হবে সব আল্লাহওয়ালা যেমন এলেম ছিল তেমন আমল ছিল এলেমওয়ালা আমলওয়ালা ব্যক্তিদের সমন্বয় তার সিলসিলা তার ধারাবাহিকতা আমি মুহাম্মদ রসুল্লাহ পর্যন্ত পৌঁছে কিনা যদি পৌঁছে ওই আলেমের এলেম থেকে তোমরা ফায়দা হাসিল করো যদি না পৌঁছে ওই যে একটুকে চিন্তাবিদ বললাম সে পড়ে নাই কারো কাছে তো সে রসুল্লাহ পর্যন্ত সনদ ময়ন করবে কিভাবে এই চিন্তাবিদ আলিয়া মাদ্রাসার ছয় ক্লাস পড়ে আর পড়ে নাই এটা তার বাপ মারা গেছে জমিয়াত পত্রিকায় চাকরি দিচ্ছে পড়ায় নেই সনদ থেকে বয়ন করবে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যে সিলসিলা থেকে বয়ন করবে নেই আর ওই যে যারা বিভিন্ন কাফের কান্ট্রি থেকে ইসলামের উপরে ডিগ্রি নিয়ে আসছে ওরা কেমনি বয়ন করবে ওদের টিচার তো ইহুদি মহিলা আপনি যে সনদ বয়ন করবেন মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত ওখানে কোনো কাফের নাম বললে তো হবে না খালি মুসলমান হইলে হবে না এলেমওয়ালা আমলওয়ালা হইতে হবে ওলামা একরামকে যে সনদ পেশ করতে পারা হয়েছে আল ওলামা ওয়ারাসাতুল লাম্বিয়া ওলামারা নবীদের ওয়ারিস তো ওয়ারিস দাবি করতে গেলে আপনাকে ওই পর্যন্ত ধারাবাহিকতা পৌঁছাতে হবে যে আমি এলএম শিখছি বোখারা পড়ছি অমুক কিতাব পড়ছি অমুক ব্যক্তির কাছে তিনি অমুক ব্যক্তির কাছে তিনি অমুক ব্যক্তির কাছে এইভাবে ধারাবাহিকতা পৌঁছাইতে হবে কোন পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তো মাঝখানে আপনি যে লোকগুলোর নাম বলবেন সে লোকগুলো মুসলমান তো হইতেই হবে সেই সাথে হ্যাঁ তার কাছে এলএম থাকতে হবে আমল থাকতে হবে এখন বিভিন্ন অস্ট্রেলিয়া থেকে আমেরিকা থেকে কানাডা থেকে যারা ইসলামের উপরে ডক্টরেট করে আসছে তারা যদি করতে পারছেন আপনি অমুক ভার্সিটির ইসলামিক ল ডিপার্টমেন্টে পড়ছি কে আপনাকে বুখারে পড়ছিল অমুক এহুদি লেডি তো পয়লা চান্সেই তার থেকে কোনো কিছু জানা গ্রহণ করা আপনার জন্য যায় নেই কারণ আল্লাহ তালা ইসলামের যে দুশ্মনদের তালিকা দিতেন ছয় নম্বর পাড়া শেষ আয়াত এক নম্বর আছে ইহুদিদের নাম মুসলমানদের দুশ্মনের যে তালিকা দিচ্ছেন আল্লাহ তালা এখানে ফার্স্ট ক্রিয়া হল ইহুদিদের সেই ইহুদি তাও আবার মহিলা একটা ইসলামের টিচার কিভাবে হয় এই ইহুদিরা শিয়ারা ইসলামের উপরে ইতিহাস লিখছে বসুন্ধরা মাদ্রাসা একটা শিয়াদের লেখা ইতিহাস আছে এটা একশো প্রায় বিশ কি তিরিশ খন্ড এটা বিশাল একটা তাক আমাদের মধ্যে এই মাথা তো ওই মাথা এক তাক একটা ইতিহাস শেয়াদের লেখা আরবিতে লিখতে ওদের টাকার অভাব নেই এইটা আবার করছে ইংরেজিতে ইংরেজিতে করছে সেটা বিভিন্ন দেশের পণ্ডিতরা তাদের দেশে তর্জমা করছে তারা লিখছে আরবিতে তারপরে এটা ইংরেজি হয়েছে এরপর বিভিন্ন দেশে ওই ভাষা অনুবাদ হয়েছে কিন্তু সঠিক ইতিহাস যারা লিখছে তফসিরে আপনি কাসির যিনি লিখছেন উনি ইসলামের সহি ইতিহাস লিখছেন ওটার নাম হল আল বেদায়া আর নেহায়া সহি ইতিহাস তিনি তফসির লিখছেন তফসির খুব অথেন্টিক তফসির ইবনে কাশির এইটা কিন্তু কেউ ইংরেজি করে নাই একটা মুসলমান লিখছে তো এর পক্ষে কোনো ফান্ড নেই এর পক্ষে কোনো ফান্ড নেই এটা কেউ ইংরেজি করেনি তাই কোনো দেশে ঢোকেও নেই ঢুকছে কোনগুলো ইহুদিদের লেখাগুলো আর ইহুদের লেখাগুলো যারা ঢুকছে তো ওই দেশের ছেলে পেলে যারা ইসলামী হিস্ট্রি পড়ছে তারা ওই ওইটা পড়ছে ওই ইংরেজিটা তোরা গোড়া তো আসছে ইহুদের থেকে তো ওরা তো লেখার সময় জায়গায় জায়গায় এমন কিছু বীজ ঢুকাই দিতে যে আপনি ইসলামের ইতিহাস পড়বেন এবং আস্তে ইসলাম থেকে বেরোয় যাবেন আপনি ইসলামের পণ্ডিত কিন্তু আপনার নিজেরই মান নেই এই জন্য যেই ভাতৃ থেকে ইসলামিক হিস্ট্রি পড়বে তাকে জিজ্ঞেস করেন সে বলবে উসমান গনি রাজিয়াল্লাহ তালনের সদর বৃদ্ধি করতে বলেন না অজুবিল্লা হজরত মহাবিয়া রাজতন্ত্র কায়েম করছে বলেন না এই উভয় কথা এরকম যে এটাতে বিশ্বাস করবে তার ইমান নষ্ট হয়ে গেল আর ইসলামিক হিস্ট্রি পড়ে প্রত্যেকটা ছেলের এই বিশ্বাস হতেছে কারণ ইতিহাসগুলোর গোড়া হলো হয় ইহুদি লিখছে না শিয়া লিখছে ইহুদিও কাফের শিয়াও কাফের ইহুদিও কাফের শিয়াও কাফের শিয়াতে কোরআন মানে না শিয়ারা বলতেছে অরিজিনাল কোরআন শরীফে সতেরো হাজার আয়াত থাকতে হবে এই কোরআন শরীফে ছয় হাজার আর এগারো হাজার কই এটা নাকি অরিজিনাল না বলেন না অরিজিনাল তাহলে আল্লাহ এত কথা বললেন কোরআনের আমি এই কোরআন নাজেল করছি আমি কেয়ামত পর্যন্ত এটা সংরক্ষণ করব তো আল্লাহ নাহুজুবিল্লাহ ব্যর্থ হয়ে গেলেন কোরআন শরীফ না হয় তো ওই সতেরো হাজার কোথায় সে বলেন সতেরো হাজার দরকার নাই বাবা এই ছয় হাজার একজন হাফেজ পেশ করো শিয়াদেরকে বলে যে তোমরা সতেরো হাজার তো তোমরাও পারবা না এই ছয় হাজার একটা হাফেজ পেশ করো কোন শিয়া আজ পর্যন্ত হাফেজ হয়নি এবং কেয়ামত তাক হবে না কেতার ওই যে এই কোরআনকে অস্বীকার করছে এই জন্য কোনো হাফেজ হতে পারে না একবার তারা চ্যালেঞ্জ গ্রহণ করছিল করে এক সুন্নি হাফেজকে খরিদ করে নিয়ে গেছে বেটা তুই কইবি না আমি শিয়া তারা কিনে নিয়ে গেছে তখন সুন্দর তখন তাকে বলছে ভাই তুমি যখন শিয়া আবার হাফেজ দাবি করতেছ ঠিক আছে আমরা দুই এক জায়গাতে শুনি তুমি শোনাও তো দুই এক জায়গাতে শুনতে চেয়েছে ও কোন জায়গাতে পড়তে পারে তুমি শিয়া দাবি করার সাথে সাথে আল্লাহ তার সিনা থেকে কোরআন শরীফ গায়েব করে দিচ্ছেন কোন জায়গাতে পড়তে পারে তখন সে স্বীকার করছে আমাকে কিনে আনছে এরা কিন্তু ততক্ষণে তো তার হেদ খতম হয়ে গেছে এই সমস্ত লোকেরা ইসলামের দুশ্মনী করার জন্য এই ইতিহাস লিখছে আর এই ইতিহাস পড়ে আমরা আমাদের ইমান খারাপ করছি ইমান যদি খারাপ হয়ে যায় নামাজ রোজা হজ জাকাত কোনো কি কোনো কাজে আসবে ইসলামের সবকিছুর গোড়া হলো ইমান ইমান যদি সহি থাকে তাহলে এগুলো কবল হবে আপনি সাহাবায় কেরাম আল্লাহ রসুল যার সম্পর্কে বলতেছে যে আমার আর একটা মেয়ে থাকলে আমি উসমান গনির কাছে বিবাহ দিতাম দুটা দিতেন তাদের এতেকাল হয়ে গেছে আল্লাহ রসুলের এত প্রিয় আল্লাহ রসুল যে দশ জনকে এক মজলিসে বেশটি হওয়ার সুসংবাদ দিচ্ছে এরা বেশ আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে একজন উসমান এখনই আর এই ইতিহাসগুলো লিখতেছে যে উনি স্বজন প্রীতি করছিলেন নজুবিল্লাহ আল্লাহ কেন ওনাকে বেশে সুসংবাদ দিলেন আর রসুল কেন করলেন আমি তার আখলাকে চরিত্রে এত খুশি যে আমরা আরো একটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম কেন বলতেছি আল্লাহ রসুল এই কথা বলতেছে আর আপনি আমি তার উম্মত হয়ে তার নামে দোষ আবিষ্কার করি হজরত মহাবিয়া ওই সাতজনের একজন যারা কোরআন নাজল হলে লিখত কোরআনে যে যখন আয়াত নাজল হয়েছে হুজুরের সাতজনকে ডাকতেন লেখক একজন হজ মহাবিয়া আল্লাহ রসুল তার জন্য দোয়া দিতেন আল্লাহ তাকে হেদায়তের উপর কায়েম রাখেন হজরত কবরের মতো মানুষ যদি সামান্য কারণে গভর্নরে ক্যান্সেল করে দিতেন সেই অমরের জামানায় পুরা বারো বছর যার গভর্নরের টিকিট ছিল কঠিন জায়গা খ্রিস্টানদের এলাকার সাথে এলাকা তাহলে কত বড় ইনসাফদার ছিলেন তার ব্যাপারে ইতিহাস লিখে দিতে উনি রাজতন্ত্র কায়েম করছিলেন রাজতন্ত্র কায়েম করলে জুমার দিন ছিল উনি ছেলেকে নিয়ে এরকম আসছিলেন আসে আচ্ছা, আল্লাহ কাছে সবাইকে নিয়ে দোয়া করে আল্লাহ আমি যে পরামর্শক্রমে পরবর্তী খলিফা আমার ছেলেকে ঘোষণা করলাম আমি ইসলামের খাতিরে করছি এর মধ্যে যদি কোনো দখল থাকে আমি ছেলে হওয়ার কারণে করছি এর যদি কোনো দখল থেকে থাকে তাহলে আল্লাহ সব হাজার হাজার মুসাল্লি নিয়ে আমি দোয়া করতেছি আমার আগে ধরে এর মৃত্যু হয় ভরা মসজিদে সব মুসাল্লি নিয়ে হজরতে মোয়াবিয়া রাজিয়াল দোয়া করত তাহলে ওনার বুকের পাটায় কি পরিমাণ বল ছিল ছেলে সে বানায় নেই আমি তার যোগ্যতার ভিত্তিতে বানাই বাপের হায়াতে তার দোষ প্রকাশ পায়নি বাপ চলে গেছে সে ক্ষমতার প্রশ্নে এসে ইমাম হুসাইনকে শহীদ করলো অনেক কিছু করলো সে গুমরা হয়েছে এর দায় দায়িত্ব তো তার উপরে বাপে বা পরামর্শ বডি মজলিসের সুরা ইসলাম একটা বিধান আছে পরবর্তী খলিফা ঘোষণা করার বিধান আছে তারা তার গায়েব জানে না তারা বাহ্যিকভাবে একে দেখতে খুব সে পরিচালনার যোগ্যতা রাখে সে যুদ্ধে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছে এর আগে তাকে বানাইছে কিন্তু ক্ষমতার পারে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা রক্ষা করার জন্য যদি সে রসুলের নাতিকে কতল করে শহীদ করে দেয় যেন সে দায়ী মহাবিয়াকে দায়ী করা যাবে না পরামর্শ বোর্ডকে দায়ী করা যাবে না সেই জন্য যত দোষ এজিদের কিন্তু কোন দোষ যদি হজরত মহাবিয়ার ভাগে দেওয়া হয় তাহলে ওটা দায়ী পড়া রসুলের উপরে এই লোকটাকে রসুল্লাহ কোরআন লেখার জন্য দায়িত্ব দিলেন কেন তা আপনি চর্চা করলেন রসুলের আপনার ইমান কোথায় থাকবে এই কথাটা বোঝানোর জন্য আমি তো বাংলাতে কিতাব লিখে দিচ্ছি ইসলামের খেলাফার ধ্বংসের প্রকৃত ইতিহাস প্রত্যেক পড়া উচিত যাতে করে সাহাবায় কেনার ব্যাপারে কোন কালিমা বিদ্বেষ আমাদের কলবের মধ্যে না থাকে যদি থাকে তাহলে আপনার আমার ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলে দিচ্ছে দুই এক জায়গায় না কয়েক জায়গায় বলে দিচ্ছে এর জন্য আমি অনুরোধ করবো আপনারা প্রত্যেকে এই বইটা পড়বে কারণ আমাদের দেশে সব মহলে ওই ইহুদি শিয়াদের লেখা ইতিহাস পাওয়ার কারণে আর ওই যে মীর মুশারফের বিষাদ সিন্ধু পড়ার কারণে মীর মুশারফ এ ছিল শিয়া এই শিয়ার লেখা বিষাদ সিন্ধু পড়ার কারণে প্রত্যেকটা মানুষের দিল্লির ভিতরে মোয়াবিয়া রাজিয়াল্লাহ তাল সম্পর্কে খারাপ ধারণা আছে হজরত মোয়াবিয়ার ব্যাপারে খারাপ ধারণা আছে তার পথটা বিষাদ কিন্তু সম্পূর্ণ বানোয়াট কথা এখানে মিথ্যা কথা এই পরে হ্যাঁ একদম কাঁদতে কাঁদতে চোখ ফুলাই ফেলে অত এটা বুঝতে না মিথ্যা ইতিহাস এটা শিয়ালি এই করে করে এই সাহাবাদের প্রতি বিদ্বেষ রেখে আমরা আমাদের ইমান খারাপ করি এই অবস্থা আমাদের নামাজের কি হবে আমাদের রোজার কি হবে ইমান যদি বরবাদ হয়ে যায় কিছুই থাকে এই জন্য সবকিছুর আগে ইমান সংরক্ষণ করা তারপরে এসে এই রোজাকে বাহ্যিকভাবে সংরক্ষণ করা আমি একটা উদাহরণ দিয়ে দেখাইলাম ক্যালেন্ডারে ভুলে গেল না বাহ্যিক সংরক্ষণ হতে গেল আর রোজার বাতিনি সংরক্ষণ হল গুনা থেকে পরহেজ করা দুটো লোক বসে গিবাদ করতেছিল আল্লাহ রসুল সেখান থেকে গেলেন বললেন আফতার আল হাজিম আল মাজুম তোমাদের দুজনের রোজা শেষ দুটা লোক বসে কারোর সমালোচনা করতেছিল ওই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওখান থেকে গেলেন শুধু মন্তব্য করলেন তোমাদের দুজনের রোজা শেষ গিবাদ মানে হারাম কোরআনে বলা হয়েছে গিবাদ করা মানে মরা ভাইয়ের গোস্ত খাওয়া মরা ভাই কেন বলা হলো কিন্তু মরা ভাই যেরকম প্রতিবাদ করতে পারে না তো মরে গেছে যার বিবাদ করা হয় এ তো সামনে থাকে না ও তো কি করতে পারতেছে না প্রতিবাদ করতে পারতেছে না সামনে থাকতো আর চ্যালেঞ্জ করতো যে আপনি আমার নামে যে কথাটা বললেন প্রমাণ দেন তো তো আপনার অবস্থা খারাপ খারাপ হয়ে গেছে বেবুনিয়াদ কথা তো খুব বলা যায় কিন্তু কেউ চ্যালেঞ্জ করলে প্রমাণ করে তত তো উল্টা বলনেওয়ালাই মৃত্যু হয়ে গেছে তো এই গিবত করনেওয়ালাকে হুজুর বললেন তোমাদের রোজা শেষ হয়ে গেছে তো খাইছে না তারা কিছু ওটা আর ঘটনা আছে একবার একজন সাহাবি বমি হলো তো রক্ত আসলো না গোস্তের টুকরা আসলো সেই ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জানানো হয়েছে যে একজনের বমি হয়েছে তো গোস্ত আসছে অথচ সে কোনো গোস্ত খায় নাই তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন গোস্ত খায় নাই ঠিক আছে কিন্তু নিশ্চয় সে ভাইয়ের গিবাদ করছে ভাইয়ের কি করছে গিবাদ করছে আর কোরআনে বলা হয়েছে গিবাদ করা মুর্দা ভাইয়ের গোস্ত খাওয়া ওটা আল্লাহ তোমাদেরকে দেখানোর জন্য এই ব্যবস্থা করছে কিন্তু গায়েবের জিনিস তবু আমাদেরকে নসিহাত করার জন্য কিছু কিছু জিনিস আল্লাহ প্রকাশ করেছেন গোস্ত খায় নাই ভবিষ্যতে গোস্ত আসে তো কোথেকে গোস্ত আসলো কোথেকে গোস্ত আসলো এই ঘটনায় বিবাদ করছে এটা গোস্ত আকারে চলে আসে এজন্য সব ভাইদের কাছে আমার আবেদন থাকবে যে আমাদের এখন থেকে প্রচেষ্টা হলো এটা যে আমরা রোজাকে জাহেরিভাবে এবং বাতিলিভাবে সংরক্ষণ করার জন্য এখন থেকে প্রচেষ্টা চালাবো মসজিদে মসজিদে ঘরে ঘরে গুনাহের তালিকা পড়ে শোনাই দেওয়া হবে যে এইগুলো গুনা আমার লেখা যে কিতাবুল ইমান মাঝখানে ছিল না আবার চেপে আসছে তো এই কিতাবুল ইমানের চতুর্থ অধ্যায়ের ভিতরে গুনহার তালিকা দেওয়া আছে এটা আমরা ঘরে ঘরে পড়ে শুনাই দিই যে কোন গুণা আমাদের মধ্যে বা আমাদের পরিবারের মধ্যে আছে কিনা থাকলে যে কোনো মূল্যে বুঝায় শোনায় এটা বন্ধ করাই দিতে হবে এই হলো রমজানের দাবি মাহে রমজানের ডাক এটা এটা যে করতে পারলো সে এই সিয়াম সাধনা দ্বারা আল্লাহর উল্লি হয়ে গেল আর বাকি এগারো মাস যেভাবে চলছি রমজানে এইভাবে চালাই দিলাম গুণা বর্জন করলাম না নাউজুবিল্লাহ জালেক তা আল্লাহ রসুল এই মেম্বারে পাও রেখে তার জন্য বদয়া করছে এ ছাওয়া বদয়া করছেন তিনবার বলছেন রগিমান পুহু রগিমান পুহু ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক একজন সাবি প্রশ্ন করলেন রসুল্লাহ আপনি কার জন্য ওই কঠিন বদোয়া দিলেন আল্লাহ রসুল বললেন আমার ওই উম্মতের জন্য এত বড় বরকতময় মাছ পাইছিল একটু চেষ্টা করলে গোনা ছেড়ে দিতে পারত কিন্তু সে গোনা বর্জন করে আল্লাহ থেকে মাছ নিতে পারে নাই আল্লাহ থেকে গোনা খাতা মাফ করাইতে পারে নাই এত বড় সুযোগ পাওয়ার পরেও যেটা কাজে লাগাইল না তার জন্য আমার এই বদুয়া এই বদুয়া থেকে আল্লাহ তালা আমাদের সকলকে যেন হেফাজত করেন তো এই হল রমজানের করণীয় বর্জন এছাড়া তেলাওয়াত বেশি করতে হবে রমজানে এই জন্য সময় বের করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে হবে তেলাওয়াত লাহ জিকির তিন নম্বর জান্নাত চাওয়া জাহান নাম থেকে মুক্তি চাওয়া এটা হাতিতে বলা হয়েছে এই দোয়াটা আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্না ونعوذ بك من এই দোয়াটা اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار এই দোয়াটা পড়ব আর ইফতারের সময় যখন নিকটবর্তী হয়ে যাবে ইফতারের সামনে নিয়ে বসবো তখন এই দোয়াটা পড়ব ইয়া ওয়াসি আল মাগফিরা ইগফির লি এটা পড়তে থাকবো যে কয়বার হয় হে বিশাল ক্ষমা ঘোষণাকারী দয়া করে তো কি করো ক্ষমা করে দাও এটা পড়তে থাকবো এরপর যখন নিশ্চিত ইফতারের সময় হয়ে গেল তখন আমরা কিসমিল্লাহি ও আল্লাহ বাবা কাতিল্লা বলে খুরমা খেজুর দ্বারা ইফতার শুরু করবো কোনো ফরজ আছে না ভালো উত্তম ইসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ বলে কি করবো খোরমা খেজুর থাকলে না না থাকলে অন্য কোনো ফল দ্বারা তাও না থাকলে পানি দ্বারা আগে শুরু করব আগে ভাজা পড়াতে যাব না শুরু করব মাগরীবের জামাতের দিকে খেয়াল করব যেহেতু ক্ষুদা অবস্থায় জামাতে আসা নিষেধ এই জন্য শরীয়তের হুকুম মোতাবেক রমজানে একটু দেরি করে জামাত শুরু করা হয় পেটের ক্ষুদা নিয়ে নামাজ পড়া নিষেধ ওই হাদিস ঠিক রাখার জন্য একটু টাইম দেওয়া হয় যাতে লোকেরা ক্ষুদাটা মিঠে জামাতে হাজির হইতে পারে ইফতারি যখন খাওয়া শেষ হবে তখন একটা দোয়া হল এই আল্লাহ মালাকা তুমতু ওয়ালা রিস্কিকা আফতারতু এই দোয়াটা পড়ব আমরা কিন্তু এটা আগে পড়ি এটা ইফতার খেয়ে পড়তে হবে আর একটা দোয়া আছে জাহাবা জমা উ অবতাল উরুকু সাবাতাল আজরু ইনশা আল্লাহ এর অর্থ হল পিপাসা দূর হয়ে গেছে শরীরের রগগুলো তাজা হয়ে গেছে এবং রোজার বিনিময় আল্লাহর দরবারে সাব্যস্ত হয়ে গেছে এটা পারলে পড়বেন আমার লেখা যে মাসরুম দোয়া ওর ভিতরে আছে সর্বশেষ কথা রমজানের তারাবি হেফাজত করার জন্য দুই গুণওয়ালা হাফেজ নিয়োগ দিবেন যার তেলাওয়াত বোঝা যায় তেলাওয়াত বোঝা যায় দুই নম্বর যদি সে আলগা হাফেজ হয় এখানে কোনো স্টাফ না মসজিদে কোনো স্টাফ না তাকে ঘোষণা করতে হবে আমি তারাবির কোনো বিনিময় নিব না এবং তারাবির বিনিময় দেওয়া হবে ব্যক্তিগত তো হাতিয়া দেয় যদি খতমের দিন ছাড়া তো সরিয়াতে এলাও ব্যক্তিগত হাতিয়া খতমের দিন বাদে ঠিক আছে এই দুটা কথাতে ঠিক রাখতে পারেন পড়া বোঝা যায় এবং সে যদি স্টাফ না হয় তাহলে তাকে ঘোষণা করতে হবে তারাবির বিনিময় শরীয়তে নিষেধ আমি তারাবির নামাজের কোনো বিনিময় ইমামতি কোন বিনিময় নিব না তাহলে আপনার তারাবি সেফ হয়ে গেল তা না হলে ওই তারাবি পড়া হবে রাত্র জাগরণ করা হবে রেজাল্ট নেই কোনো আল্লাহ আমাদেরকে রমজানের রোজা এবং তারাবি হেফাজত করার প্রতিজ্ঞান করে সর্বশেষ আপনাদের কাছে দোয়া চাইতেছি আমি এই সোমবারে উমরার সফরে যেতেছি শনি রবি সোম দুই সপ্তাহ সফর তো আল্লাহ তালা আফিয়াতের সাথে আমাকে মক্কা মদিনের কাজ সম্পন্ন করার প্রতীক দান করেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন ফাখির আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন